আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কৃপন ও দানশীল ব্যক্তির উদাহরণ এমন দু ব্যক্তির মতো যারা লৌহ বর্মে আচ্ছাদিত বর্ম দুটি এত আটসাট যে তাদের উভয়ের হাত কব্জায় আবদ্ধ রয়েছে দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে তখন বর্মটি তার দেহের উপর প্রসারিত হয় এমনকি তা তার পায়ের চিহ্ন মুছে ফেলে আর কৃপণ ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে তখন বর্মের করাগুলো পরস্পর গলে গিয়ে তার শরীরকে আঁকড়ে ধরে এবং তার উভয় হস্ত কণ্ঠের সঙ্গে লেগে যায় অতপর আবু হুরাইরা রদিল্লাহ তালাহু বলেন তিনি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন সে হাত দুটিকে প্রসারিত করতে যথাসাধ্য চেষ্টা করে কিন্তু প্রসারিত করতে পারে না